স্বার্থে যদি আঘাত আসে বাপকেও বাপ ছাড়ে না স্বার্থে যদি আঘাত আসে বাপকেও বাপ ছাড়ে না স্বার্থে যদি আঘাত আসে বাপকেও বাপ ছাড়ে না আজবে দুনিয়ার মাঝে ফেরাইল ওই জামানা আজবে দুনিয়ার মাঝে ফেরাইল ওই জামানা আজবে দুনিয়ার মাঝে ফেরাইল ওই জামানা আজবে দুনিয়া ফেরাইল জামানা সাথে যদি আঘাত আসে বাপকেও বাপ ছাড়ে না সাথে যদি আঘাত আসে বাপকেও বাপ ছাড়ে না আজবে দুনিয়ার মাঝে ফেরাইল জামানা আজবে দুনিয়ার মাঝে ফেরাইল জামানা আজবে দুনিয়ার মাঝে ফেরাইল জামানা যেই বাবা মা করল বড় পাইলা রে পাইলা রে সেই বাবা মার কষ্টের কথা ভুইলা রে ভুইলা রে যেই বাবা মা করল বড় পাইলা রে পাইলা রে সেই বাবা মার কষ্টের কথা ভুইলা রে ভুইলা রে এক গন্ডা বা এক শত জায়গার লাইগা হয় ঘাতক এক গন্ডা বা এক শত জায়গার লাইগা হয় ঘাতক বেয়াদব সন্তান করে বাপমার মরণ কামনা বেয়াদব সন্তান করে বাপমার মরণ কামনা বেয়াদব সন্তান করে বাপমার মরণ কামনা বাপমা যদি সম্পদ থেকে করে দেয় কানা বাপমা যদি সম্পদ থেকে করে দেয় কানা বড় গলায় সন্তান বলে ধৈর্যের বাপ বাপ ভাইও না আজবে দুনিয়ার মাঝে ফেরাইল জামানা আজবে দুনিয়ার মাঝে ফেরাইল জামানা আজবে দুনিয়ার মাঝে ফেরাইল জামানা যে বড় ভাই করলো শাসন আদরে আদরে জায়গার লোভে সেই ভাইরে দেয় মামলা রে মামলা রে যে বড় ভাই করলো শাসন আদরে আদরে জায়গার লোভে সে ভাইরে দেয় মামলা রে মামলা রে এই যুগ না জাহিলিয়াতের ফেরা অন্যা নমরুদে এই যুগ না জাহিলিয়াতের ফেরা অন্যা নমরুদে তবু এই যোগে সন্তানময় মুরব্বী মানে না তবু এই যোগে সন্তানময় মুরব্বী মানে না তবু ওই যুগে সন্তানময় মুরব্বী মানে না বাপ ভাইরে কষ্ট দিলে আল্লাহ তো সইবে না বাপ ভাইরে কষ্ট দিলে আল্লাহ তো সইবে না মরণের পরে তোর মাটিতে জায়গা হইবে না আজবে দুনিয়ার মাঝে ফেরাইল ওই জামানা আজবে দুনিয়ার মাঝে ফেরাইল ওই জামানা আজবে দুনিয়ার মাঝে ফেরাইল জামানা স্বার্থে যদি আঘাত আসে বাপকেও বাপ ছাড়ে না স্বার্থে যদি আঘাত আসে বাপকেও বাপ ছাড়ে না আজবে দুনিয়ার মাঝে ফেরাইল জামানা আজবে দুনিয়ার মাঝে ফেরাইল জামানা আজবে দুনিয়ার মাঝে ফেরাইল জামানা আজবে জামানা সুজন রে বিপিএস ও ফাজুল কোরআন মাদ্রাসা Laksam Comilla zero one eight two nine two three one two zero one Facebook dot com slash BPS জি